আব্বাস ইবনু আব্দুল মুতালিব রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি একদিন নাবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম আপনি আপনার চাচা আবু তালিবের কি উপকার করলেন অথচ তিনি আপনাকে দুশ্মনের সকল আক্রমণ ও ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন তাদের বিরুদ্ধে তিনি খুব ক্ষুব্ধ হতেন তিনি বললেন সে জাহান্নামের পায়ের গোড়ালি পর্যন্ত আগুনে আছে যদি আমি না হতাম তাহলে সে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকতো